আবু সাইদ রদিল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন সকল মানুষ বেহুশ হবে অতপর সর্বপ্রথম আমারই হুশ আসবে তখন আমি মুসা আল্লাহ সাল্লামকে দেখতে পাবো যে তিনি আরশের খুঁটিগুলোর একটি খুঁটি ধরে রয়েছেন আমি জানি না আমার আগেই কি তার হুশ আসলো নাকি তুর পাহাড়ের বেহুশ হবার প্রতিদান তাকে দেয়া হলো